আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার শক্তিসহ আমাকে পাঠানো হয়েছে এবং শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে একবার আমি নিদ্রায় ছিলাম তখন পৃথিবীর ধন ভাণ্ডার সমূহের চাবি আমার হাতে দেওয়া হয়েছে আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো চলে গেছেন আর তোমরা ওগুলো বাহির করছো